রমনার কথা এতক্ষণ যখন শুনতে চেয়েছেন আসুন রমনা পার্কে আপনাদের সবাইকে নিয়ে এখন চলে যাব রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছে গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা ওরা জোড়ায় জোড়ায় যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় নাচে না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে স্লোগান যাহা কিছু করছে প্রগতির স্লোগান যাহা কিছু করছে ভাদরের কুকুরও হার মেনে যায় ভাদরের ও হার মেনে যায় ভাদরের কুকুরও হার মেনে যায় রমনা পার্কের গাছের গোড়ায় ভরসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় ভরসে ওরা জোড়ায় জোড়ায় যায় নাচে না না মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় মান অভিমান মৃদু গান গায় পায়রা পায়রি যেন লালা খায় মান পাখি যেন লালা খায় ইবলিস দেখে হেসে বলতে থাকে ইবলিস দেখে হেসে বলতে থাকে আমার প্রয়োজন রইল কোথায় আমার প্রয়োজন রইল কোথায় আমার প্রয়োজন রইল কোথায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা ওরা জোড়ায় জোড়ায় যায় নাচে না মানুষ না পশু ওদের আচারণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়